রসুলপুর তিন দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলের তৃতীয় দিন আখিরি মোনাজাত পরিচালনা করছেন আমার আপনার প্রাণ প্রিয় মুর্শিদ বাংলা ভারতের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক রাহবর বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের কেন্দ্রীয় আমির উলুমারা আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেসারি পীর সাহেব রসুলপুরে সাথে সাথে হজরত আমাদেরকে বিশেষ বরকত হজরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলায়ের খেরকা মুবারক প্রদর্শন করছেন on. সবুজ السلام عليكم ورحمة الله বিশ্ব কুতুব কুতুবুল আলম রাশিকুল কদম মখদুমুল আলম জাদ্দির আমজাদ শাইখুনা সৈয়দ হজরত মৌলানা ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তার জীবনী আছে সাথীদের কাছে নেশারিয়া প্রকাশ হইতে হায়াতে গঙ্গুহি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এই হায়াতে গঙ্গুহি আপনারা নিজে পড়বেন অনেক কিছু জানতে পারবেন তার জীবন সম্পর্কে তিনি এক লক্ষ হাদিসের আবেগ ছিলেন পঁচাত্তর হাজার হাদিস সনদ সহ ছিলেন তো এই খেলকা মোবারক তার ইস্তেমাল কিন্তু তার ব্যবহৃত খেলকা মোবারক দোয়া করুন যেন আমি উপযুক্ত পাত্রে অর্পণ করতে পারি এবং এই খেরকার পূর্ণ হক যেন আমি আদায় করতে পারি আজ থেকে দুইশো আড়াইশো বছর আগের জিনিস তো এই জন্য আমি ওই শেষের দিন ব্যবহার করি সিলেটিরে গেলে তো মুশকিল এই বরকটি জিনিস আর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 ذنب وأتوب إليه করছি আজ হতে ভালো কাজ করব মন্দ কাজ ছেড়ে দিব পিসের গুলা আর চাই সামনে গুণা করব না আমাদের দিন কষ্ট বলে ডাক দিও দুশ্মন বলে দেখো না রহমাতের কোলে তুলে নিও সরকারের কোলে ঠেলে দিও না ইমানের টিকিট খবর নিও বিনা টিকিটে নিও না ডানে হাতে আমল দিও বাম হাতে দিও না আল্লাহ দেলে জবানে মুক্ত অন্তরে বায়াত হইতেছি চিস্তিয়া मुजाहद दिया जब दिया गरी पाए खादे फोटी अब्दुल नदी नेसारी खाके मुड़ी धरछी ईद धरछी खलीफा अलहाज मौलाना मुहदीस मुबासिर मरहू मुफ्ती अब्दुल खालिफ پر جمالی نسبت مدانی نسبت گنگوری ایوبی انصاری صاحب اے اللہ چار طریقہ فیض برکت نعمت ایمانی نور عملی نور باطنی نور نصیب کرو তোমার হাবিবের জামাতে তোমার অলিগুনের জামাতে আমার সামিল করো দাখিল করো আমি সুম্মা নূতন যারা মুড়ি ধরেছেন এখন তারা দাঁড়ান পুরান ভাইরা আপনাদেরকে চিনিয়ে লোক যোগাযোগের সুবিধার্থে দাঁড়িয়ে যান এখন যারা মুড়ি ধরেছেন তারা কতজন করুন আল্লাহ মুর্শিদের সম্মিলিত ভাবে অঙ্গীকার করছি শরীয়তের আদেশ নিষেধ মেনে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব আমাকে তৌফিক দাও তোমার ভালোবাসা তোমার রসুলের ভালোবাসা আপন মুর্শিদের ভালোবাসা আমায় দান করো আমি সুমা আমি এক নম্বর সফল আদায় করবা আজ থেকে তোমরা আমার রুহানি সত্তা এক নম্বর সবক আদায় করবে প্রত্যেকে সবকের বই নিবে একটা সবকের বই আর অন্যান্য বই পুস্তক তো আছেই এগুলি গ্রহণ করবে আমি আবারও বলছি বাড়ি বাড়ি গিয়ে আমার পক্ষে তালিম করা তো অসম্ভব এই জন্য বাড়ি বাড়ি গিয়ে আমার পক্ষে কি আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া আমার পক্ষে সম্ভব কর্তব্য হলো আমার লেখা ওই পুস্তক সংগ্রহ করা মেয়েদের জন্য আছে পুরুষের জন্য আছে এসব ওই পুস্তক সংগ্রহ করিয়া আপনারা পড়বেন বসেন আলহামদুলিল্লাহ একবার কুলু আল্লাহ তিনবার দূর ছিল তিনবার বলেন সবাই صل على سيدنا محمد سيف الله قاطع وآله وسلم সরকারি ডাক্তারখানা আছে আমরা দরখাস্ত দিয়েছি সিভিল সার্জন অফিসের থেকে ডাক্তার আনছি একান্ত কারো সমস্যা হলে ডাক্তারখানায় যোগাযোগ করতে পারবেন আর বছরের আজানের আগে কেউ জোরে চিঠি করতে পারবে না আবার বলছি বছরের আজানের আগে কেউ জোরে চিঠি করতে পারবে না ঘুম না আসলে চুপ করিয়া থাকবেন অন্য লোকের ঘুমের ক্ষতি করবেন না তিন নম্বর ঘোষণা এক হাজার টাকার সদস্য দ্বারা তারা আমার কাছে টাকা দিয়ে রসিদ সংগ্রহ করবেন মাদ্রাসার কবনগুলি মাহফিলের গোপন এখন যারা জমা দেন নাই গোপন করি জমা দেবেন মোনাজাতের পরপরই আজান হবে কাতারের নকশায় বসে যাবে উজু স্ট্যান্ডার জন্য তো আলাদা সময় দেওয়া হবে না বলা হয়েছিল তারপরও একান্ত তাদের রুজু লাগবে খুব ঝটফট করে জলদি জলদি রুজু করে আসবে আল্লাহ আবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله এই বরকতপূর্ণ খেরকার শিলায় আমাদের সকলকে মাফ করো আমাদের বরকত দান করো ইমানে তরক্কি দাও আমলে তরক্কি দাও নকশের গোলামি শয়তানের গোলামি অঙ্কপ্রতঙ্গের গোলামি থেকে মুক্তি করো সে তোমার গোলাম বানিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين